সুরা কিন্তু অতি মর্যাদাপূর্ণ একটি সুরা সুরায় এখলাস এখলাস শব্দের অর্থ হল কোনো কাজ একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আর অন্য কোনো কিছুর জন্য না আর অন্য কোনো উদ্দেশ্য নাই অন্য কোনো ইচ্ছা নাই ইচ্ছা একটাই আল্লাহ তালাকে খুশি করা তো আল্লাহ তালাকে খুশি করার জন্য কোনো কাজ করা এটাকে বলা হয় এখলাস এই সোরাটার নাম হলো সোরা এখলাস কারণ এই সুরার মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাকে শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সমস্ত কাজ সম্পাদন করার দাওয়াত এই সুরার মাধ্যমে আল্লাহ তালা বান্দার সামনে রাখছেন নিজের পরিচয় পেশ করছেন বান্দার কাছে এই হলো আমার গুণাবলী আমাকে যদি চিনতে চাও এই হলো আমি তাই তোমার এবাদতটা তোমার দাসত্বটা তোমার উপাসনাটা শুধুমাত্র আমার হওয়া চাই অন্য কোনো কিছুর জন্য হওয়া চাই না এটাও আরেকটা দাওয়াত দুইটা দাওয়াত একটা হলো তোমার যত উপাসনা তোমার যত দাসত্ব যত এবাদত এটা আমার হওয়া চাই সাথে সাথে এই সুরায় এই দাওয়াতটা এই তালিমটাও বেশি করা হয়েছে আর অন্য কারো জন্য না দেখেন নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তাওহিদের এই দাওয়াত নিয়েই প্রেরিত হন এটাই ছিল নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের দাওয়াত যে এক আল্লাহর উপাসনা করো এক আল্লাহর দাসত্ব করো আর কারো দাস তুমি নও এই দাওয়াতটাই নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের সামনে উপস্থাপন করছেন এক আল্লাহর ইবাদত করো মক্কার লোকেরা তহিদের এই শিক্ষা আল্লাহ তালার পরিচয় সম্পর্কে সম্পূর্ণ জাহেল ছিল এরা তাদের সহস্থে নির্মিত নিজ হাতে নির্মাণ করা বিভিন্ন মূর্তির পূজা করত এই নিজের হাতে বানানো মূর্তিগুলোকেই তারা তাদের সাহায্যকারী মনে করত তাদের প্রয়োজন পূরণকারী মনে করত তাদের সন্তানদাতা মনে করত তাদেরকে শান্তিদাতা মনে করত তাদেরকে আরোগ্যদাতা মনে করত এটাই ছিল তাদের বিশ্বাস তারা শান্তিদাতা আল্লাহকে মনে করত না তারা সন্তানদাতা আল্লাহকে মনে করত না তারা প্রয়োজন পূরণকারী আল্লাহকে মনে করত না তাদেরকে যদি জিজ্ঞাসা করা হইতো ওর আনে কারিমে আল্লাহ তালা এটাও আলোচনা করছে বলা ইনসা আলতাহম নবী যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন মান খালাকাসসামাওয়াতি ওয়াল আরদা বলো আকাশটাকে কে সৃষ্টি করেছেন জমিনটাকে কে সৃষ্টি করেছেন এই বলো আকাশটাকে সৃষ্টি করেছে কে বলো জমিনটাকে কে সৃষ্টি করেছে দেখবেন তারা জবাব দিবে আল্লাহ আকাশটাকে সৃষ্টি আল্লাহ করেছেন জমিনটাকে সৃষ্টি আল্লাহ করেছেন বলো আকাশ থেকে পানি বৃষ্টি কে বর্ষণ করেন তারা জবাব দিবে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ জমি সৃষ্টি করেছেন আল্লাহ আকাশ থেকে বৃষ্টিও বর্ষণ করেন আল্লাহ এসব কিছু এটাকে তারা প্রশ্ন করলে জবাব এটাই দিত কিন্তু বলো তোমাদের প্রয়োজনকে পূরণ করে তখন বলে লাত ওজ্জা তারা লাত ওজার পূজা করত এটা ছিল তাদের মূর্তি মূর্তির নাম ছিল লাত ওজ্জা বলো তোমাদের শান্তিদাতাকে কয় লাত ওজ্জা তোমাদের সন্তান দাতাকে এটার জবাব দিত তারা লাতজ্জা তো নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কার এ মানুষগুলোকে বুঝালেন এই কথাই বুঝালেন দেখো এই লাত এবং ওজ্জা এবং এই যেই সমস্ত এই সমস্ত প্রতিমা এই সমস্ত তোমাদের নিজেদের হাতে নির্মাণ করা এই সমস্ত মূর্তিগুলোর তোমরা যে পূজা করছো তোমরা একটু ভেবে দেখো তোমরা এটা কিসের পূজা করছো এদের তো কোনো শক্তি নাই এরা তো অক্ষম দুর্বল এদের নিজেদের নিজেদেরকে রক্ষার নিজেদেরকে সহযোগিতা করার শক্তি নাই বলো তারা কিভাবে তোমাদেরকে সহযোগিতা করবে জরিবা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউলাহ وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب আল্লাহ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে শিখাই দিলেন এদেরকে কি বলতে হবে নবী এদেরকে এইভাবে বলেন এইভাবে বুঝান তারা জীবনের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা যাদেরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে এটা তাদের একটা ভুল সিদ্ধান্ত এই জিনিসটা তাদেরকে নবী আপনি বুঝিয়ে দেন আর নবীকে বুঝিয়ে দেওয়ার জন্য কথাগুলো নবীকে শিখিয়ে দিচ্ছেন কে আল্লাহ আল্লাহ নিজে শিখাইয়া ইউহান্নাস হে মানুষেরা জুরিবা মাসালুন তোমাদেরকে একটা উদাহরণ দেই আমি মনোযোগ সহকারে আমার উদাহরণটা শুনো আমি একটা দৃষ্টান্ত দেই আমার দৃষ্টান্তটাকে তোমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করো কি সেই দৃষ্টান্ত ইন্নাল্লাদিনা তাদউনা মিন দুনিল্লাহ নিশ্চয়ই এই সমাজের যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে তাদের তো শক্তি নাই একটা মাছিকে সৃষ্টি করারও শক্তি নাই তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো একটু ভেবে দেখো এদেরকে একটা মাছি সৃষ্টি করার ক্ষমতা আছে কিনা ওয়ালাউ ইজতামাউলাহ তাদের একার নাই ঠিক আছে এরা সবাই সম্মিলিতভাবে যদি তাদেরকে দায়িত্ব দেওয়া হয় ঠিক আছে তোমার একার মাছি সৃষ্টি করার প্রয়োজন নেই তোমরা যারা আছো একত্রে সবাই মিলে আমাদেরকে একটা মাছি সৃষ্টি করে দেখাও আল্লাহ প্রশ্ন করতেছেন তোমরা সারা বিশ্বে যত মূর্তি তৈরি করেছ যত মূর্তির তোমরা পূজা করছো যত মূর্তিকে তোমরা তোমাদের প্রয়োজন পূরণকারী তোমাদের সমৃদ্ধি তোমাদের উন্নতি অগ্রগতির মাপকাঠি মানদণ্ড মনে করছো এই সমস্ত মূর্তিগুলো সম্মিলিতভাবে একটা মাছি সৃষ্টি করতে পারবে কিনা এটা পারবে কিনা প্রশ্ন করে আনিকারী নিশ্চয় দুনিল্লাহ দুনিল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে তারা সকলে একত্রিত হয়ে হতো একটা মাছিকে সৃষ্টি করার ক্ষমতা রাখে না রাখে কোনো দিন রাখে না কিছুতেই রাখে না কোরআন আরো বুঝাচ্ছে বরং তারা তো এত অক্ষম এত ক্ষমতাহীন এত দুর্বল যদি তাদের সামনে রেখে দেওয়া কোনো দ্রব্য কোনো খাবার কোনো একটা মাছি ছো মেরে ছিনতাই করে নিয়ে যায় যদি কোনো মাছি সেই আন তাদের সামনে ছড়িয়ে রাখা তাদের সামনে সাজিয়ে রাখা খাবার দাবার থেকে কোনো মাছি যদি সেই খাবারকে গ্রহণ করে নিয়ে যায় তারা তো সেই মাছিটাকে একটু তারাবার ক্ষমতা রাখে না তাকে মাছি তারাবার ক্ষমতা রাখে না মাছি সৃষ্টি করা তো দূরের কথা এটা তো পারে না পারে না পারেই না বরং তাদের সামনে রেখে দেওয়া খাবার দ্রব্য এটাই যদি কোনো মাছি এসে বসে এই মাছিটা এই মাছিটাকে একটু তাড়িয়ে দিবে এরা এতটুকু ক্ষমতা রাখে না সুতরাং তাদের কাছে তোমরা তোমাদের প্রয়োজন পূরণ হবে তোমাদের সন্তান হবে তোমাদের শান্তি হবে তোমাদের ব্যাংক তোমাদের এই জীবনের উন্নতি অগ্রগতি সমৃদ্ধি হবে এদের উপাসনা করলে এটা তোমাদের কেমন ভাবনা এটা তোমাদের কেমন সিদ্ধান্ত এইভাবে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম এদের কাছে তাদের অবস্থানটাকে তুলে ধরলেন এই হলো তোমাদের অবস্থা তোমরা এদের পূজা করতেছ তোমরা তোমাদের প্রয়োজন পূরণের জন্য যদি কারো উপাসনা করতে চাও আল্লাহর করো তোমরা তোমাদের অভাব পূরণের জন্য যদি কারো এবাদত করতে চাও আল্লাহর করো তোমরা তোমাদের সন্তান প্রয়োজন শান্তি প্রয়োজন তোমাদের অর্থ প্রয়োজন তোমাদের জীবনের বিপদ আপদ মুক্ত একটা জীবন প্রয়োজন পেরেশানি মুক্ত একটা জীবন প্রয়োজন আল্লাহর কাছে চাও আল্লাহ তিনি তো সমস্ত জগতের স্রষ্টা তোমার তোমার পূর্ববর্তীদের তিনি স্রষ্টা তিনি আকাশের স্রষ্টা তিনি বাতাসের স্রষ্টা তিনি জমিনের স্রষ্টা তিনি চন্দ্রের স্রষ্টা তিনি সূর্যের স্রষ্টা সমস্ত কিছুর তিনি স্রষ্টা আসমান তার কথা শুনতেছে জমিন তার কথা শুনতেছে আকাশের মেঘমালা তার কথা শুনতেছে সূর্য চন্দ্র তার কথা শুনতেছে তুমি কেন তার কথা শুনছো না তুমি কেন তার দাসত্ব করবে না তার জন্য নির্ধারিত একটা কক্ষপথ যা নির্ধারণ করে দেয়া সে তার কক্ষপথ থেকে একদিন কোনো একদিন এক ঘন্টার জন্য বা এক সেকেন্ডের জন্য সে তার কক্ষপথ থেকে নড়াচড়া করে নাই আজ পর্যন্ত করে নাই সে তার কথা শুনে ওয়ালাহু আসলামা আর আল্লাহ তালার অনুগত আকাশের সব কিছু পূর্ণ আকাশ জগৎ মহাকাশ জগৎ সমস্ত কিছুই আল্লাহর অনুগত তুমি আকাশ মহাকাশ গ্যালাক্সি কুয়েসার যত কিছুকে আবিষ্কার করো যত কিছু সম্পর্কে তুমি তোমার ধারণা তোমার আবিষ্কার তোমার উদ্ভাবন তুমি যত কিছুকেই বের করো এই সমস্ত কিছু তার সৃষ্টি শুধু তাই না বরং তার অনুগত তার অনুগত সমস্ত কিছু ফালিয়াংজুরিল ইনসানু ইলা আল্লাহ বলতেছেন মানুষ সে একটু চিন্তা করে দেখো যে খাবারটাকে সে গ্রহণ করে সেই খাবারের কথা একটু চিন্তা করে দেখো ফালিয়াংজুরিল ইনসানু ইলা আন্না মা তার এই খাবার উৎপাদনের জন্য জমিনটাকে আমি তৈরি করি আন্না মা আকাশ থেকে বৃষ্টিটা আমি বর্ষণ করি সুম্মা অতপর জমিনটাকে আমি ফসল উৎপাদনের উপযোগী করি ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا তারপর সেই জমিনের মাঝে শস্য দানা এটা কিন্তু আমি উৎপাদন করি কে উৎপাদন করেন আল্লাহ উৎপাদন করেন আল্লাহ তাই বলতেছে আমি উৎপাদন করি فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم যে তোমরা তোমাদের লালিত পালিত তোমাদের গৃহপালিত যত পশু আছে পৃথিবীতে যত মাখলুকাত আছে এদের সকলের জন্য এদের সকলের ভোগের জন্য এদের সকলের বিলাসিতার জন্য যা যা প্রয়োজন যত ধরনের খাবারের প্রয়োজন যত ধরনের শস্যের প্রয়োজন যত ধরনের ফলমূলের প্রয়োজন এই সমস্ত কিছুর ব্যবস্থাপনা এ জমিনের মাঝে এটা আমার তরফ থেকে হয় তাহরুসুন ফসলটা কিভাবে উৎপাদিত হয় একটু ভেবে দেখো আনতুম আম জমিনের ফসলটাকে তোমরা উৎপাদন করো না আমি করি আল্লাহ প্রশ্ন করতেছেন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন গুলোকে তোমরা উৎপাদন করো বা তোমাদের সরকার উৎপাদন করে না আমি করি আল্লাহ প্রশ্ন করতেছে হে মানুষ ফসলগুলোকে কি তোমরা উৎপাদন করো না আমি করি पालता है बीच को मिट्टी की तारीकी में कौन कौन दरियाओं की मौजू से उठाता है साहब कौन लाया खींच कर पश्चिम से बाबे साजगार खाक ये किसकी है किसका है नूरे आफताब किसने भर दी मोतियों को आए गंदम की जेब मौसमों को किसने सिखलाई है खुए इनकलाब वो खुदाया वो खुदाया ये जमी तेरी नहीं तेरी नहीं तेरे आवाज বাকি নেহি তেরি নেহি মেরি নেহি আল্লামা ইকবাল খুব সুন্দর করে একটু বুঝাচ্ছেন পালতা হয় বীজ কো আরে তুমি তো বিচিটাকে বপন করো বলো কে এই বিচিটাকে লালিত পালিত করে কে এই বিচিটাকে সংরক্ষণ করে পালতা হাই বীজ কো বলো এই বিচিটাকে কে প্রতিপালন করে মিট্টি কি তারি কি মেকন মাটির এই অন্ধকারের মাঝে মিট্টি কি তারিখ মে মাটির এই অন্ধকারের মাঝে আন্ধি মেয়ে এই বিচিটাকে বলো বলো এটাকে সংরক্ষণ কে করেন पालता है बीच को मिट्टी की तारीकी में कौन कौन दरियाओं की मौजू से उठाता है सहा बोलो কোন দরিয়াও কি মৌজু সে উঠাতা হে সাহাব এই সমুদ্র থেকে এই পানিগুলোকে পূর্ণ পৃথিবীবাসীর অলক্ষ্যে কোন প্রযুক্তির দ্বারা কে এই পানিগুলোকে মেঘের মাঝে নিয়ে যান আকাশের মাঝে সংরক্ষিত করেন তারপর আকাশ থেকে এটাকে আবার রিফাইন করে এটাকে সংশোধিত করে এটার লবণাক্ত অংশকে আলাদা করে এটাকে আবার জমিনবাসীর জন্য উপকারী করে মিঠা করে এই পানিটাকে আবার জমিনের মাঝে ফেরত দেওয়ার ব্যবস্থাপনাটা এটা কে করেন কোন প্রযুক্তির দ্বারা হয় कौन लाया खींच कर पश्चिम से वादे साजगार বলো এই পূবালি বাতাস এই দক্ষিণা বাতাস এই পশ্চিমা বাতাস এই বাতাসের স্রষ্টাকে খাকি এ কিসকি হায় বলো মাটিটা কার এই মাটিটা কার কিসকায়ে নূরে আফতাব বলো সূর্য সূর্যের কিরণ সূর্যের এই রোডটা কার কার किसने भर दी मोतियों को खुशाए गंदम की जेब किसने भर दी मोतियों को खुशाए गंदम की जेब बोलो किसने भर दी मोतियों को खुशाए गंदम की जेब এক একটা চাউলকে এরকম ধানের এই প্যাকেটের মাঝে এই আবরণের মাঝে ভরে সংরক্ষিত অবস্থায় এত সুন্দরতম প্রযুক্তিতে কোন কারখানা থেকে কোন কারখানা থেকে এটা তোমাদের পর্যন্ত আসে মৌসুম কো কিসনে শিখলাই ইনকেলা বর্ষা এই বর্ষাকে বৃষ্টি দেওয়া এই শীতকে কুয়াশা দেওয়া কি শিখান কার হুকুমে হয় আল্লাহ ইকবাল বলতেছেন वो खुदाया তিনি আমার আল্লাহ আর কেউ করেন না এই কাজগুলো वो खुदाया ये জমি তেরি নেহি তেরি নেহি বলতেছি সব তো আল্লাহ করেন জমিন তোমার হলো কিভাবে এই জমিনটা যে বলতেছো আমার জমিন ফসলটাকে যে বলতেছো আমার ফসল দেশটাকে যে বলতেছো আমার দেশ উৎপাদনটাকে যে বলতেছ আমার উৎপাদন কিভাবে খোদায়া এ জমি তেরি নেহি তেরি নেহি না এ জমিন তোমার না জমিনের ফসল তোমার না এ সব আল্লাহর নিয়ামত তেরে আবা কি নেহি তেরি নেহি মেরি নেহি এটা তোমার পূর্বপুরুষদের দেওয়াও না এটা শুধুই আল্লাহর আমারও না তোমারও না এটা আমাদের কারো না তাই আমাদের সামনে কোরআনে করিমের সুলাই এখলাস এটা অনেক বড় নিয়ামত আল্লাহ তালাকে চিনার জন্য আল্লাহকে বুঝার জন্য নবী করিম সাল্লাহ আলহি যখন আল্লাহর এই পরিচয় আল্লাহর এই শক্তি আল্লাহর এই কুদরতের আলোচনাটা মক্কা অধিবাসীদের সামনে পেশ করলেন উপস্থাপন করলেন তাদেরকে আল্লাহর দাওয়াত দিলেন এ কালিমার দাওয়াত দিলেন মূর্খ মক্কাবাসীদের প্রশ্ন ছিল যে আল্লাহ তাহলে কি বস্তু দ্বারা তৈরি সোনা দ্বারা তৈরি না রূপা দ্বারা তৈরি না পিতল দ্বারা তৈরি না লোহা দ্বারা তৈরি এটি ছিল তাদের প্রশ্ন কারণ তাদের কল্পনায় ক্ষুদার আকৃতি ছিল তাদের প্রতিমার মতো এই ক্ষুদাটা পাথরের হতে হবে অথবা সোনার হতে হবে অথবা রূপার হতে হবে এই বুঝটাই তাদের মাঝে ছিল এর বিপরীত বুঝটা বুঝার মতো যোগ্যতা শিক্ষা এই শিক্ষাটা তাদের মাঝে ছিল না এদের মূর্খতা এমন ছিল এরা প্রশ্ন করতেছিল যে আল্লাহর বংশ কি বংশ পরিচয় কি কোরআনে করিমের সুরায় এখলাস তাদের এই সমস্ত প্রশ্নগুলোর জবাব হিসেবেই এই সুরায় এখলাসটা নাজিল হয়েছে এক হাদিসে নবী করিম সাল্লাহ আসাল্লাম এরশাদ করেন একবার আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম সাহাবা একরামদেরকে একত্রিত হওয়ার হুকুম দিলেন এবং বললেন আজকে আমি তোমাদেরকে কোরআনে করিমের এক তৃতীয় অংশ তেলাওয়াত করে শোনাবো তা আল্লাহ রসুলের হুকুমের সাথে সাথে সাহাবা একরামদের মজমা একত্রিত হয়ে গেল নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সম্ভবত সাহাবাদের উদ্দেশ্যে কোরআনে করিমের এই সুরায় এখলাস তেলাওয়াত করে বললেন কোরআনে করিমের এই সুরায় যে এখলাস আমি তোমাদের সাথে তোমাদের সম্মুখে তেলাওয়াত করলাম এই সুরাটা কোরআনে করিমের এক তৃতীয়াংশের সমান এই হাদিস থেকেই ফুকাহ একরাম এই হাদিসকে সামনে রেখে তারা মতামত দেন যে কেউ যদি সোরায় এখলাস এই হাদিসকে সামনে রেখে পাঠ করে তো এই হাদিস অনুযায়ী হাদিস তো সত্য সে এক তৃতীয়াংশ কোরআনে করিম তালাওয়াতের সব তার আমল নামায় পেয়ে যাবে এবং কেউ যদি তিনবার সোরায় এক পাঠ করে এর দ্বারা কোরআনে করিমকে একটা খতম দেওয়ার যে সব এই সবটা সে তার আমল নামায় পেয়ে যাবে যখন ঈসা আলী সোয়াবের জন্য জিয়ারত করা হয় এই জিয়ারতের সময় তিনবার সুরায় এখলাস এটাকে বিশেষভাবে পড়া হয় উদ্দেশ্য এইটাই যেন তিনবার সুরায় এখলাস পড়ার দ্বারা কোরআনে করিমের একটা খতম এটার সব অর্জিত হয়ে যায় আর ইসালে সব হিসেবে এই সবটাকে পেশ করা যায় এক সাহাবির আদত ছিল তিনি অধিক পরিমাণে সুরায় এখলাস পড়তেন নামাজে যখন দাঁড়াইতেন সুরায় ফাতেহা পড়ার পর অন্য সুরা তো পড়তেন মাঝখানে সুরায় এখলাসটা পড়ে নিতেন কোন রাখাত সুরায় এখলাস ছাড়া তিনি পড়তেন না সুরা একলাস পড়তেনি তো আল্লাহর রসুল ওনার কাছে এই সংবাদ আসলো যে সে তো সোরা একলাস পড়ে সোরা ফাতেহার সাথে সাথে সব রাখাতে সোরা একলাস পড়ে আল্লাহ রসুল প্রশ্ন করলেন তারে যে তুমি এরকম সুরা একলাস পড়ো কেন তখন ওই সাহাবি আল্লাহ রসুলের কাছে জবাব দিল আমি সুরায় একলাসটা আমার কাছে খুব প্রিয় এই জন্য আমি পড়ি তখন নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম এরশাদ করলেন ইয়াহা সুরায় এখলাসের সাথে এই এই ভালোবাসার সম্পর্ক তাকে জান্নাতে প্রবেশ এবং নবী করিম করেন সকাল সন্ধ্যা এই সুরায় এখলাস যারা পড়বে তার বিভিন্ন প্রয়োজনগুলো পূরণের জন্য সুরায় এখলাসটা যথেষ্ট হয়ে যাবে তাহলে এই সুরায় এখলাসের শিক্ষা কি মর্যাদাপূর্ণ সুরা সুরায় এখলাস সুরাটা খুব ছোট হলেও আমাদের কাছে সুরায় এখলাসটা বহুল পঠিত একটা সুরা এই সুরায় এখলাস আমরা সুরায় এখলাসটা আমাদের নামাজের মাঝে সুরায় ফাতেহার পর সম্ভবত সবচেয়ে বেশি পড়ে থাকি তাই আমরা যখন সুরায় এখলাসকে পড়ি সুরায় এখলাসের মাঝে যে দাওয়াত আমাদের কাছে পেশ করা হয়েছে পড়ার সাথে সাথে এই দাওয়াতের জজবা এই দাওয়াতটাকেও গ্রহণ করার একটা সামনে থেকে ফিকির করি কারণ সুরায় এখলাসের মাঝে মহান রব্বুল আলমিন তার পেয়ারা হাবিবকে বলতেছে কুল নবী বলেন আল্লাহ নবীকে বলতেছেন নবী বলেন কুল শব্দের অর্থ কি বলেন যারা আপনার কাছে প্রশ্ন করছে আল্লাহর বংশ কি তাদেরকে বলেন যারা আপনার কাছে প্রশ্ন করতেছে যে আল্লাহ কিসের দ্বারা তৈরি তাদেরকে বলেন অথবা যারা আল্লাহকে চিনতে চায় আল্লাহর পরিচয় চায় আল্লাহর সাথে মহাব্বত তৈরি করতে চায় নবী তাদেরকে বলেন আমরা সুরায় ক্লাসের এক দর্শে এক ক্লাসে হজরত শৈকুল হাদিস রহমতুল্লাহ আলাই ওনার সামনে বসা ছিলাম উনি আমাদেরকে সুরায় এখলাস পড়াচ্ছিলেন তখন এই কুল শব্দের তিনি এক ব্যাখ্যা করলেন যে কোরআনে করিমের এই মাঝে বলা হইতেছে বলো কে বলবে উনি প্রশ্ন করতেছেন আল্লাহ তালা হুকুম দিছেন বলো এখন এই হুকুমটা কাকে কে বলবে কে বলবে কাকে বলবে তো তিনি বলতেছেন যে বাবা সন্তানকে বলবে সন্তান বাবাকে বলবে শিক্ষক ছাত্রকে বলবে ছাত্র শিক্ষককে বলবে সবাই সবাইকে বলবে সুরায় এখলাস যেই পড়তেছে তাকেই আল্লাহ তালা হুকুম দিচ্ছেন তুমি যে পড়তেছ তুমি এটা পড়ার পর বলো এটা পড়া পর্যন্ত তোমার দায়িত্ব সীমাবদ্ধ না বরং পড়ার সাথে সাথে বলাটা এটাও তোমার একটা দায়িত্ব কি বলতে হবে আমি আমার সন্তানকে কি বলবো আমি আমার সমাজকে কি বলবো আমি আমার রাষ্ট্রকে কি বলবো আমি আমার আপনজনদেরকে কি বলবো কোরআনে করিম কোন কথা বলার কি দাওয়াত পেশ করার হুকুম দিচ্ছে আমাকে সেই দাওয়াতটা হলো হুয়াল্লাহ আহাদ হুয়াল্লাহ আহাদ কুল বলো কি বলবো হুয়াল্লাহ আহাদ হুয়া অর্থ তিনি হুয়া শব্দের অর্থ কি তিনি আল্লাহ আহাত আহাত শব্দের অর্থ এক ও দ্বিতীয় তুমি এই কথাটা বলো যে আল্লাহ এক ও দ্বিতীয় তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় এই কথাটা বল আল্লাহসামাদ আল্লাহ ও মুখাপেক্ষী সকলেই আল্লাহর মুখাপেক্ষী তাই একজন মুমিন তার দায়িত্ব এই দাওয়াত নিজে গ্রহণ করা যে আমার আল্লাহ এক অদ্বিতীয় এই দাওয়াতকে গ্রহণ করা তার সন্তানকেও এই দাওয়াত দেওয়া তার সন্তানকেও এই শিক্ষা দেওয়া এটা কোরআনের হুকুম যে তুমি তোমার সন্তানকে এই শিক্ষা দাও আহাদ তিনি আল্লাহ এক অদ্বিতীয় তুমি তোমার ভাইকে শিক্ষা দাও হু আল্লাহ আহাদ তিনি আল্লাহ এক অদ্বিতীয় তুমি তোমার স্ত্রীকে এই কথার শিক্ষা দাও তোমার স্ত্রীকে এই কথার দাওয়াত দাও যে তিনি আল্লাহ এক অদ্বিতীয় তুমি তোমার বন্ধু সমাজকে এই দাওয়াত দাও হুয়াল্লাহু আহাদ তিনি আল্লাহ এক ও দ্বিতীয় এই দাওয়াতকে বেশ করে সব জায়গায় কোরআনে করিমের এই সুরার মাধ্যমে আল্লাহ তালা দাওয়াতের হুকুম দিতেছেন দাওয়াত দেও কোন কথার দাওয়াত দেও যে আমার আল্লাহ এক ও দ্বিতীয় তিনি এককভাবে সমস্ত কাজ করেন একক কুদরতের অধিকারী একক ক্ষমতার অধিকারী এই দাওয়াতকে বেশ করে সব জায়গায় এখানে আরেকটা বিষয় খুব বুঝার আছে এই জিনিসটা বুঝে নিতে হবে দেখেন আরবি ভাষায় আহাত শব্দের অর্থ এক আবার ওয়াহেদ শব্দের অর্থও এক কিন্তু ওয়াহেদ শব্দটা আহাদের বিপরীত শব্দ ফারুক সাহেব বিশেষভাবে বুঝবেন ওয়াহেদ শব্দের অর্থও এক আহাদ শব্দের অর্থও এক কিন্তু ওয়াহেদ যেই অর্থে ব্যবহৃত হয় আহাদ তার বিপরীত অর্থে ব্যবহৃত হয় কিভাবে কিন্তু আমরা যদি তর্জমা করি তাহলে আহাদ শব্দের তর্জমাও করব এক আবার ওয়াহেদ শব্দের তর্জমাও করব এক কিন্তু আরবি ভাষায় যে জায়গায় আহাত ব্যবহৃত হয় এই জায়গায় ওয়াহেদ ব্যবহৃত হয় না আর যেই জায়গায় ওয়াহেদ ব্যবহৃত হয় এই জায়গায় আহাত ব্যবহৃত হয় না ব্যাপারটা কি কারণ ওয়াহেদ বলা হয় এমন এককে যে একের পরে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে ওয়াহেদ শব্দের অর্থ দুই না তিন না চার না পাঁচ না অর্থাৎ এটা কত এক আল্লাহ ওয়াহেদ এর অর্থ হলো আল্লাহ এক আল্লাহ দুই না আল্লাহ তিন না আল্লাহ চার না আল্লাহ কি এক আল্লাহ ওয়াহেদ শব্দের অর্থ হলো এই আল্লাহ এক আল্লাহ দুই না আল্লাহ তিন না আল্লাহ চার না আল্লাহ কি এক ওয়াহেদ শব্দের দ্বারা এই জায়গায় দুই তিন চার এটাকে নাকচ করে দেওয়া হইল যে আল্লাহ দুই মানি না আল্লাহ তিন আমি বিশ্বাস করি না আমি আল্লাহকে এক বিশ্বাস করি আল্লাহ ওয়াহেদ কিন্তু সুরায় এখলাসের মাঝে আল্লাহ ওয়াহেদ বলা হয়েছে আল্লাহ কিন্তু ওয়াহেদ এটাও কিন্তু আকিদা কিন্তু সুরায় এখলাসের মাঝে ভিন্ন আরেকটা বিষয় বোঝানো হচ্ছে আল্লাহ আহাদ আহাদ শব্দের অর্থ হল যার কোনো অংশ নাই একটা দৃষ্টান্ত দিলে জিনিসটা বুঝে আসবে যেমন অনেক এক আছে যেটা অনেক অংশ দ্বারা তৈরি যেমন এই জায়গায় একটা টেবিল কিন্তু এই একটা টেবিলের মাঝে অনেকগুলো অংশ চারটা পায়া আছে এই জায়গায় আরো চারটা এটার এটাকে কি বলে হ্যাঁ কেলাম তারপর এটার উপরে একটা ডাইস আছে এটা জিনিসটা যদিও এক কিন্তু অনেকগুলো জিনিসের সমন্বয় এ জায়গায় এই চেয়ারটা যদিও এক কিন্তু এটার মধ্যে অনেকগুলো জিনিসের সমন্বয়ের পর চেয়ারটা কি হয়েছে একটা চেয়ার হয়েছে কিন্তু আহাত বলা হয় এমন এককে যেই একের মাঝে কোনো কিছুর সমন্বয় নাই এক তো একই এটার মাঝে কোনো অংশ টংশ নাই আহাত বলা হয় এমন এককে যেই একের কি নাই কোনো অংশ নাই আল্লাহ আহাদ আল্লাহ আহাদ বলো আল্লাহ এক শুধু এক তিনি তাই না বরং আল্লাহ ওয়াহেদ এটা এই কথা বুঝাচ্ছে যে আল্লাহ শুধু এক নন ব্যাপারটা এই পর্যন্তই সীমাবদ্ধ না বরং আল্লাহ কোন বস্তু থেকে সৃষ্টি নন তার কোনো অংশ নেই আল্লাহ ওয়াহেদ শব্দের আল্লাহ আহাদ শব্দের অর্থ যে আল্লাহর কোনো অংশই নাই তিনি কোনো বস্তুর দ্বারা সৃষ্টই না আল্লাহ কোন বস্তুর দ্বারা তৈরি হয় নাই মক্তার কাফেরদের প্রশ্ন ছিল তিনি কি সোনা দ্বারা তৈরি না রূপা দ্বারা তৈরি না লোহা দ্বারা তৈরি না পিতল দ্বারা তৈরি না তিনি পাথর দ্বারা তৈরি তাদের প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে আহাদ এদেরকে জবাব দেন আল্লাহ কোনো অংশ দ্বারা তৈরি না না আল্লাহ সোনা দ্বারা তৈরি না আল্লাহ রূপা দ্বারা তৈরি না আল্লাহ লোহা দ্বারা তৈরি এই সমস্ত যে সমস্ত জিনিসকে তোমরা জিনিস মনে করো যে সমস্ত দ্রব্যকে তোমরা দ্রব্য মনে করো এই সমস্ত কোনো পদার্থের দ্বারা আল্লাহ তিনি তৈরি না কেন আল্লাহ আহাত কেন কোনো কিছুর দ্বারা কেন তৈরি না কেন তার কোনো অংশ নাই তার জবাব দেওয়া হচ্ছে আল্লাহ এটা বোঝানো হচ্ছে কেন আল্লাহর কোনো অংশ নাই এজন্য আল্লাহর কোনো অংশ নাই আল্লাহ আল্লাহ তিনি অমুখাপেক্ষী সমাজ শব্দের অর্থ এটা না যে আল্লাহ অমুখাপেক্ষী এখানেই শেষ না বরং সমাদ বলা হয় এমন সত্তাকে যে তিনি অমুখাপেক্ষী কিন্তু বাকি সকল কিছু তার মুখাপেক্ষী আমরা যখন তর্জমা করব যে তিনি অমুখাপেক্ষী গোটা সৃষ্টি তার মুখাপেক্ষী তখন সমাজ শব্দের তর্জমাটা ফুল হইল আর যদি সমাজ শব্দের তর্জমা করি যে আল্লাহ অমুখাপেক্ষী তাহলে তর্জমাটা অর্ধেক হইল বাকি অর্ধেক আসলো না আল্লাহ আহাদের তর্জমা আল্লাহ এক বললে তর্জমা পুরাপুরি আসলো না যে আল্লাহ এমন এক যার কোনো অংশ নেই আল্লাহ আল্লাহ ও মুখাপেক্ষী গোটা সৃষ্টি তার মুখাপেক্ষী এটা মাখলুকের গুণ যে সে মহতাজ আল্লাহ তিনি মহতাজ না মাখলুক যদি কিছু তৈরি করতে চায় তার রূপার দরকার তার সোনার দরকার তার মাটির দরকার তার পাথরের দরকার মানুষ নিজে যদি সৃষ্টি হইতে চায় তার গুস্ত দরকার তার হার দরকার তার মাংস দরকার এটা সৃষ্টি সৃষ্টির গুণাবলী যে সৃষ্টিকে কোনো পদার্থের দ্বারা কোনো কিছুর দ্বারা তৈরি হতে হয় আল্লাহ তো তার নিজের জন্য সোনার মুখাপেক্ষী না রূপার মুখাপেক্ষী না মাটি পাথরের মুখাপেক্ষী না বরং সোনা আল্লাহর মুখাপেক্ষী সোনা হওয়ার জন্য রূপা আল্লাহর মুখাপেক্ষী রূপা হওয়ার জন্য মাটি আল্লাহর মুখাপেক্ষী মাটি হওয়ার জন্য আসমান আল্লাহর মুখাপেক্ষী আসমান হওয়ার জন্য গোটা সৃষ্টি নিজ অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর মুখাপেক্ষি আল্লাহ নিজ অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ নিজে বিদ্যমান থাকার জন্য এই সমস্ত মাকলুক কোনো কিছুর মুখাপেক্ষি না কোনো কিছুর মুখাপেক্ষি না তারপর বলা হচ্ছে লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ তাদের প্রশ্ন ছিল আল্লাহর বংশ কি তার জবাব দেওয়া হচ্ছে লামিয়ালিদ তিনি কারো দ্বারা জন্ম নেননি তার কোনো পিতা নেই এই তিনি তো কারো থেকে জন্ম নেন নাই তার কোনো পিতা নাই ওয়ালাম ইউলাদ তার থেকে কেহ জন্ম নেয়নি তিনি কারো বাবা নন না তার কোনো পিতা আছে না তার কোনো সন্তান আছে যদি বলা হয় যে তিনি কার থেকে জন্ম নিয়েছেন তাহলে তো তিনি পিতার মুখাপেক্ষী আর তিনি তো অমুখাপেক্ষী আর তার থেকে যদি কেউ জন্ম নেয় তাহলে সে সমজাতীয় হবে ক্ষুদার সন্তান ক্ষুদার সমজাতীয় হবে না ক্ষুদার সন্তান তো ক্ষুদা হবে মানুষ হইতে পারে না ক্ষুদার সন্তান তো মাখলুক হইতে পারে না যদি তার কোনো সন্তান থাকতোই তাহলে তো এটা সমজাতীয় থাকতে হয় আর আল্লাহর তো সমজাতীয় সমকক্ষ কোনো কিছু নেই সর্বশেষ আল্লাহর যে পরিচয় পেশ করা হচ্ছে তার কোনো সমকক্ষ নেই তার কোনো সমকক্ষ মানুষ মানুষের সমকক্ষ হয় আল্লাহ তো তিনি খুদা তিনি স্রষ্টা তার সমকক্ষ কে হবে বাকি সব তো তার সৃষ্টি বাকি সব তার সৃষ্টি তার সমজাতীয় কিছু নেই তার সমকক্ষ কিছু নেই এই পূর্ণ বিষয়কে উপস্থাপন করে আল্লাহ তালার এই গুণসমূহ আলোচনার মাধ্যমে সুরায় মানব জাতিকে এই দাওয়াত দেওয়া হচ্ছে দেখো এই হলো আল্লাহর পরিচয় আল্লাহর সমজাতীয় কিছু নেই আল্লাহর সমগোত্রীয় কিছু নেই আল্লাহর সমকক্ষ সমতুল্য কিছু নেই তাই তুমি যদি উপাসনা করতে চাও তুমি যদি এবাদত করতে চাও দেখো কোনো মূর্তির এবাদত করে লাভ নেই কোনো ফেরিস্তার এবাদত করেও লাভ নেই কোনো অলি কোনো ফকিরের এবাদত করেও লাভ নেই মাটির তৈরি সোনার তৈরি রূপার তৈরি লোহার তৈরি কোন প্রতিমার এবাদত করে লাভ নেই কোন জাতীয় কোন আন্তর্জাতিক লিডারের আনুগত্য করেও লাভ নেই তোমাকে এক আল্লাহর আনুগত্য করতে হবে কারণ এক আল্লাহ ও মুখাপেক্ষী সত্তা বাকি পূর্ণ পৃথিবী সমস্ত মাখলুক আল্লাহর মুখাপেক্ষী সত্তা সব যেখানে মুখাপেক্ষী কার আল্লাহর তুমি যদি মুখাপেক্ষী হয়ে থাকো আল্লাহর হও তোমার যদি কোনো চাওয়া থাকে আল্লাহর কাছে চাও কারণ বাকি সবাই তার কাছে চায় বাকি কারো নিজের চাহিদা পূরণ করারই ক্ষমতা নাই এরা নিজ চাহিদা পূরণে আল্লাহর আনুগত্য করে তাই মানুষ তুমি তোমার চাহিদা পূরণে তোমার প্রয়োজন পূরণে তোমার জীবনের সমস্ত প্রার্থনাগুলো পূরণে সেই আল্লাহর দ্বারস্থ হও সেই আল্লাহর কাছে চাও এটা হলো সুরায় এখলাসের দাওয়াত এক আল্লাহরই ক্ষমতা তিনি যদি করতে চান কোনো কিছুর প্রয়োজন নাই আর সমস্ত মাখলুকের পরিচয় এই যে তারা আল্লাহর সহায়তা ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করতে পারে না এদের কোনো কিছু করার ক্ষমতাই নাই আল্লাহ সেই ক্ষমতার অধিকারী সোনা ছাড়া তিনি সোনাকে সৃষ্টি করেছেন রূপা ছাড়া তিনি রূপাকে সৃষ্টি করেছেন লোহা ছাড়া তিনি লোহাকে সৃষ্টি করেছেন মানুষ ছিল না তিনি মানুষকে সৃষ্টি করেছেন এই গাছপালা ছিল না তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন জমিন ছিল না তিনি সৃষ্টি করছেন আসমান ছিল না তিনি সৃষ্টি করছেন সূর্য ছিল না তিনি সৃষ্টি করছেন চন্দ্র ছিল না তিনি সৃষ্টি করছেন এই সমস্ত কিছু শুধু সৃষ্টি তিনি করেন নাই এই সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে ততদিন পরিচালিত হবে যতদিন তিনি পরিচালিত করবেন যেদিন তার পরিচালনা বন্ধ হয়ে যাবে সেদিন এই সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে এটা হলো সুরায় ক্লাসের দাওয়াত সমাজ যে সকলে তার মুখাপেক্ষী সুতরাং সমস্যার সমাধানকারী মুশকিল আসানকারী প্রয়োজন পূরণকারী সমস্যা সংকটে এক আল্লাহর ইবাদত করা চাই এক আল্লাহর কাছেই চাওয়া চাই মক্কার মুশরেকরা বলতো আমাদের প্রতিমাগুলো আমাদের প্রয়োজন কি পূরণ করে সুরায় এখলাস দ্বারা তাদের সামনে এই দাওয়াত পেশ করা হচ্ছে না না তোমাদের এই প্রতিমাগুলো তাদের নিজেদের সমস্যার সমাধান করার ক্ষমতাই তারা রাখে না আসলে তোমাদের সমস্ত প্রয়োজন পূরণকারী পুরা জগতের সমস্ত কিছুর প্রয়োজন পূরণকারী কে আল্লাহ এটা হলো সুরায় এখলাসের দাওয়াত এই প্রত্যেকটা মুসলমানের কর্তব্য ধরনের সমস্ত কথাকে পরিহার করা যে অমুকের দ্বারা হয় এইটার দ্বারা হয় চাকরির দ্বারা হয় ব্যবসার দ্বারা হয় জমির দ্বারা হয় এই সমস্ত কথাগুলো পরিহার করা সকলের জরুরি কারণ এই কথাগুলোর জবাব হিসেবেই সুরা এখলাস নাজিল হয়েছে একই সাথে সুরা এখলাস পড়তেছি আবার ওই কথাই মুখের মাঝে জারি রাখতেছি সুরায় এখলাস পড়তে হবে এমন কথা জবান থেকে ছাড়তে হবে খুব বেশি বেশি সুরা এখলাসের মোজাকারা করা চাই যে সব কার তরফ থেকে হয় আল্লাহর তরফ থেকে হয় কোনো কিছু হওয়ার সাথে সাথেই সুরা এখলাসের মোজাকারা করে চাই হুয়াল্লাহ আহাদ আল্লাহ সেই সত্তা যার কোনো অংশ নাই আল্লাহ আল্লাহ সেই সত্তা যিনি অমুখাপেক্ষী আল্লাহ সেই সত্তা গোটা জগৎ যার মুখাপেক্ষী লাম ইয়ালিদ তিনি কারো থেকে জন্ম নেননি ওয়ালাম ইউলাদ কাউকে তিনি জন্ম দেননি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাত তার সমতুল্য তার সমকক্ষ কিছু নেই অনুযায়ী যা হচ্ছে আল্লাহর দ্বারা হচ্ছে যা হয়েছে আল্লাহর দ্বারা হয়েছে যা হবে আল্লাহর দ্বারা হবে এই বিশ্বাসকে পেশ করা যায় আল্লাহ ছাড়া কেউ করে নাই কেউ করছে না কারো করার ক্ষমতা নাই আর কোরআনে করিমের প্রথম যেই কথা বলছি সুরায় এখলাসের দাওয়াত কোল মানে এটা শুধু নিজে বইল না নিজে একা একা এটা জানা পর্যন্ত বোঝা পর্যন্ত সীমাবদ্ধ না এই দাওয়াতটা এই মেসেজটা এটা সমাজকে জানাতে হবে এই দাওয়াতটা উপস্থাপন করতে হবে নিজের ঘরে নিজের আপনজনদের মাঝে নিজের অফিসে নিজের দোকানে যারা খরিদ করতে আসবে তাদের কাছেও আমি যদি দোকানদার হয়ে থাকি দোকানে যারা মাল কিনতে আসছে কোরআনের হুকুম কুল ও তোমার দোকানে যেহেতু আসছে পরে এটা বলো কি বলবা হোয়াল্লাহ আহাদ আল্লাহ তিনি সেই সত্তা যার কোনো অংশ নেই আল্লাহ গোটা জগৎ আল্লাহর মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন এই দাওয়ারটা বেশ করা যে তুমি তোমার প্রয়োজন আল্লাহর কাছে চাও তোমার মুশকিল আসানকারী কে আল্লাহ তোমার সমস্ত প্রয়োজন পূরণকারী আল্লাহ তোমার সৃষ্টি আল্লাহর তোমার পরিচালনা আল্লাহর তোমাকে যেতেও হবে আল্লাহর কাছে এই দাওয়াত পেশ করে আল্লাহ তালা রবি করিম সাল্লাহ আলহি প্রথম যে দাওয়াত এই পৃথিবীবাসীর কাছে উপস্থাপনার দায়িত্ব দিচ্ছেন সেই দাওয়াতটাই হলো কম নবী উঠেন আর তো বসে থাকার দিন নাই আর আরামের দিন নাই কম উঠেন ইয়া নবী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন আল্লাহ তাই ডাকছেন হে কম্বল মুড়িদানকারী হে সাহিত্য ব্যক্তি কম উঠেন ফান্দির ফান্দির জাতিকে সতর্ক করেন দাওয়াত দেন কিভাবে দাওয়াত আপনার প্রভুর বরক্তের কথা বলেন আপনার প্রভুর কুদরতের কথা বলেন আপনার প্রভুর শ্রেষ্ঠত্বের কথা বলেন এ সমাজের প্রত্যেকটা মানুষকে সতর্ক করেন আপনার প্রভুর বরক্তের কথা বলে সতর্ক করেন তার শ্রেষ্ঠত্বের কথা বলে সতর্ক করেন বলেন সব আল্লাহর দ্বারা হয় সব আল্লাহ করেন এই কথাটা বলেন এই কথার একদিন যখন মানুষের মাঝে তৈরি হবে আল্লাহ তালার খাসিয়াত আল্লাহ তালার ভয় এটা যখন মানুষের মাঝে তৈরি হবে তখন আল্লাহ তালার হুকুম পালনের জজবা তাদের মাঝে তৈরি হবে আল্লাহ তালা আমাদের সকলকেই সুরায় এখলাস বুঝার সুরায় এখলাসের মুজাকারা করার এবং সুরায় এখলাসের দাওয়াত আমাদের পরিবার ঘর আপনজন সমাজ পূর্ণ দেশবাসীর কাছে এই দাওয়াতকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের এই ভাইগুলোকে কবুল এবং মঞ্জুর করুন আলহামদুলিল্লাহ আছে